আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশরাফিল আমিউল মুরসালিন নবীনা মোহাম্মদ আলহি সাহাবি আজমাইন সম্মান দর্শকবৃন্দ দূরেও কাছে যে যেখানে বসে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত্মাহাবি রহমতুল্লাহ আলহের কিতাব বা তাঁর লিখিত গ্রন্থ বয়ান ও আকিদা তাহলে সুনাউল জামা যা আকিদা তাহাবি নামে সারা বিশ্ব খ্যাত এই গ্রন্থটি নিয়ে দর্শক কিন্তু আমরা আলো বলছিলাম যে আকিদার মূল তথ্য থেকে আসলো আমরা বলেছিলাম যে আকিদা মূলত কোরআন এবং সুন্না ভিত্তিক হতে হবে এবং কেন হতে হবে তার কিছু জিনিস আমরা বিগত অনুষ্ঠানে আলোচনা করেছিলাম যে কোরআন এবং সুন্নার উপর যদি আকিদা নির্ভর না করে তাহলে সেটা আকিদা নয় কারণ আল্লাহ তালাকে জানার জন্য আল্লাহ তালা আল্লাহ তালাকে জানার জন্য আল্লাহ তালা যুগে যুগে নবী প্রেরণ করেছেন রাসুল প্রেরণ করেছেন এবং কিতাব দিয়েছেন ওয়াহি দিয়েছেন রাসুলদের মধ্যে বাণী দিয়েছেন রাসুলদের সিরতকে তিনি তার তার রাসুল রসুল উম্মতের জন্য গ্রহণ করা বাধ্যতামূলক করে দিয়েছেন এটা একটি মাত্রই কারণ যে হেদায়ত আর কোনোভাবে অন্য কোথাও পাওয়া যাবে না হেদায়ত পেতে হলে সঠিক পথ নিতে হলে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম এখন শুধুমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের পথেই শুধুমাত্র আমাদেরকে নিতে হবে যেমনিভাবে পূর্ববর্তী যুগে নবীদের পথের বাইরে অন্য কোনো পথে হেদায়ত যারা চেয়েছে তারা ধ্বংস হয়েছে এবং তারা কখনো হেদায়ত পায়নি আজও যদি আমরা আমার স্রষ্টার পথে চলতে চাই তাকে চিনতে চাই তার পথে আমরা হেদায়ত পেতে চাই তার পথের পথিক হতে চাই অবশ্যই আমাদেরকে কোরআন এবং হাদিস মোহাম্মদ রসোল্লা সাল্লা ইসলামের বাণী তার প্রদর্শিত পথেই আমাদেরকে হেদায়ত ফের চেয়ে নিতে হবে খোঁজ করতে হবে যতক্ষণ পর্যন্ত এই পথে কেউ চলবে না রাসুলের পথে চলবে না এই আলোতে আলোকিত নিজেকে আলোকিত করবে না ততক্ষণ পর্যন্ত সে কখনো এই সেই সেই পথটি পাবে না যে পথটি আমরা খুঁজছি কখনো সে সৌভাগ্যশালী হতে পারবে না যে সৌভাগ্য মানুষ আজ খুঁজে খুঁজে বেড়াচ্ছে সারা দুনিয়া ঘরে তো সৌভাগ্যশালী হতে হবে হতে হলে অবশ্যই রাসুলদের কাছ থেকে প্রাপ্ত নূর নিয়ে আমাদেরকে চলতে হবে সে নূরকে আল্লাহ তালা কোরআনে কারিমে শেফা নাম দিয়েছেন অর্থাৎ আরোগ্য নাম দিয়েছেন চিন্তা করে দেখুন আরবরা খুব বেশি আমরা যদি বলি আরবরা রুগী ছিল কথা ঠিক নয় আরবরা অত্যন্ত শক্তিশালী মানুষ ছিল তারা তাদের মধ্যে রোগ ব্যাধি কমই ছিল কারণ তার মরুভূমির মানুষ ছিল তারপরে আল্লাহ তালা কোরআনকে নাম দিয়েছেন আল্লাহ তালা কোরআন করিমকে বলেছেন হুদাউ শিফা যে কোরআন হচ্ছে হেদায়ত এবং শিফা হেদায়ত তো বুঝলাম যে মানুষ হেদায়ত করে কোরআন করিম যে ফরিক পদ দেখায় শিফা কেন বলা হলো কোরআনকে এবার আমাদেরকে চিন্তা করার দরকার আছে কারণ মানুষের রোগ হচ্ছে অন্তরে সে অন্তরের রোগটাকে যদি যদি অন্তরের অন্তরের রোগটাকে শুদ্ধ করতে হয় তাহলে অবশ্যই অন্তরোগ থেকে মুক্তি পেতে হলে প্রত্যেকটি মানুষকেই কোরআন থেকে শেফা নিতে হবে কারণ আল্লাহ তালা কোরআনকে শেফা ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেছেন অন্যজিল মিনাল কোরআনে মা হুয়া শিফা ও রহমাতুল্লিল মিনিন আমি কোরআন থেকে নাজিল করি যা শুধু আর কিছুই নয় শিফা এবং রহমাত আরোগ্য এবং রহমাত তাহলে কোরআন হচ্ছে মানুষের মানব জীবন প্রত্যেকটি সেক্টরের জন্য আরোগ্য সেখানে দুনিয়ার জীবন আপনি কিভাবে আবাদত করবেন সেটার জন্য আরোগ্য রয়েছে আপনার আকিদার বিশ্বাস মলিন হয়ে গেছে পঙ্কিলতায় পূর্ণ হয়ে গেছে আপনি আকিদার বিশ্বাস নষ্ট করে দিয়েছেন আপনার ক্যান্সার হয়েছে সেই ক্যান্সার কি আপনি মূর্তি পূজা করেছেন আপনি কবর পূজা করেছেন তারকা পূজা করেছেন শিরিক করেছেন আপনি গুনার কাজে লিপ্ত হয়েছেন এই সব কিছু থেকে বের করার জন্য আপনাকে আল্লাহ তালা কোরআনে করিম দিয়েছেন সে নাম দিয়েছেন শেফা আল্লাহ তালা বলেছেন এই জন্য কলহু আলিল্লাজিন আমানু হুদা ওয়া শেফা যারা ইমান আনবে তাদের জন্য কোরআন হচ্ছে হেদায়তের আধার এবং শেফা এবং তা আরোগ্য দানকারী আরোগ্য কি সেই ব্যাজিক রোগ থেকে নয় শুধু বরং মানব মানসিক রোগ থেকেও তাকে মনের মধ্যে যে সমস্ত শির বিধা ঢুকে আছে সমস্ত খারাপ আকিদা ঢুকে আছে সে আকিদা থেকে বের করার জন্য কোরআনে কারিম হচ্ছে শিফা এই শিফা থেকে কেউ যদি কোনো এই আরোগ্য আরোগ্য যেখানে আরোগ্য পাওয়া যায় সেখান থেকে আরোগ্যতা না নেয় ঔষধ যেখানে আছে সে ঔষধ ঔষধ না নিলে সে সারা জীবন সেখানে সে অন্ধকারেই থাকবে অসুস্থই থাকবে কখনো সুস্থতার পথ সে দেখতে পাবে না এই জন্য কোরআনে করিমকে আল্লাহ তালা আল্লাহ তালা দিকির ঘোষণা করেছেন যে এটা আলোচনা করো জিকির অর্থ আলোচনা স্মরণিকা যে কোরআন পড়তে পড়তে তোমার শেফা আসবে কোরআনের মধ্যে সব কিছু বর্ণিত হয়েছে এমন কিছু নেই যা বর্ণনা করা হয়নি পৃথিবীর বুকে যত রকমের যত রকমের পদভ্রষ্টতা আছে তার কথাও কোরআন উল্লেখ আছে সেই পদভ্রষ্টতার বিপরীতে কি হেদায়ত আছে সেটাও কোরআনে কারিমে আছে অর্থাৎ আপনাকে যদি আপনি কোথাও দেখেন যে এরকম জিনিস কিভাবে হলো এত খারাপ অবস্থা দেখবেন যে কোরআনে কারিমে আল্লাহ তালা সেই রকম কোনো উম্মতের কাহিনী বর্ণনা করেছে বা কোনো লোকের কোনো উদাহরণ দিয়েছে কোনো অবস্থার কোনো বিষয় উল্লেখ করেছে সেগুলি থেকে আপনি তখন উত্তরণের পথ খুঁজে পাবেন কোরআন হচ্ছে আপনার জন্য দিকির কোরআন হচ্ছে আপনার জন্য হুদা কোরআন হচ্ছে আপনার জন্য শেফা এই কোরআন যিনি বর্ণনা করেছেন এই কোরআন যিনি ব্যাখ্যা করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দিন হক হক এবং দিন হক নিয়ে সুতরাং আপনি যদি কোরআনকে অনুসরণ করতে হয় যিনি কোরআন নিয়ে এসেছেন তাকে অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে অনুসরণ করেন কোরআনকে অনুসরণ করেন অর্থাৎ কোরআন এবং সুন্নাকে যদি অনুসরণ করে চলেন আপনি সঠিক পথে থাকতে পারবেন আপনি আপনার হেদায়ত নসিব হবে আপনার আকিদা বিশ্বাস সুস্থ হয়ে যাবে আপনি ভুল এবং ক্যান্সারগ্রস্ত আকিদা ছিলেন আপনি আপনার জীবন ধ্বংস হচ্ছিল খারাপ আকিদার কারণে সে আকিদা থেকে বেরিয়ে আপনি সহি আকিদায় চলে আসবেন সঠিক আকিদায় আপনি আসতে পারবেন এবং আপনার আকিদা বিশ্বাস সবকিছু শুদ্ধ হয়ে যাবে এই কথাটাই আমরা শুরু করতে চাচ্ছিলাম যে আকিদা বিশ্বাস তাহলে কোথায় পাওয়া যাবে সহি আকিদা পেতে হলে যেখানে হেদায়ত আছে যেখানে শেফা আছে যেখানে জিকির যেখানে জিকির আছে সেখানে আসতে হবে তা হচ্ছে কোরআনে করিম এবং রসুল্লাহ সাল্লাহামের হাদিস তার সন্না তার সিরা এগুলির মধ্যে হচ্ছে শেফা এর মাধ্যমে আমাদেরকে আকিদার দর্শ নিতে হবে এর মাধ্যমে আমাদেরকে দিনের দর্শ নিতে হবে এর মাধ্যমে আমাদেরকে সরিয়া হিসেবে যা আমরা মনে করছি তা মেনে চলতে হবে এর বাইরে অন্য যে কোনো পথে আপনি চলেন না কেন আপনি পদভ্রষ্ট হবেন আপনি পদভ্রষ্ট হবেন আপনি সঠিক পথে চলতে পারবেন না এই জিকিরের ক্ষেত্রে মানুষের বিভিন্ন তারতম্য হয়ে থাকে হ্যাঁ বলতে পারেন যে আমি তো পরিপূর্ণ কোরআন বুঝি না হ্যাঁ পরিপূর্ণ কোরআন বুঝাটা কিন্তু ফরজে কিফায়া কাউকে না কাউকে বুঝতেই হবে আপনি পরিপূর্ণ কোরআন না বুঝলেও কিছু জিনিস আপনার জন্য ফরজে আইন আল্লাহ সম্পর্কে জানা রাসুল সম্পর্কে জানা কোরআন সম্পর্কে জানা এবং ফিরেস্তাদের সম্পর্কে জানা তাকদির সম্পর্কে জানা আখেরাত সম্পর্কে জানা এগুলি অবশ্যই ফরজে আইন প্রত্যেকটি ইমানদার মাত্রই জানতে হবে না জানার ভান করে আপনি পার হতে পারবেন না কারণ ফরজ আল্লাহ তালা আপনাকে পাঠিয়েছেন কিছু দায়িত্ববোধ অবশ্যই আপনার আছে যে আমি আমাকে কেন পাঠানো হয়েছে এবং কি কি নিয়ে কি কাজ করতে হবে আমাকে কি কাজ করার জন্য পাঠাইছে আল্লাহ তালা আমাকে এবং কার কাছে আমাকে ফিরে যেতে হবে কিভাবে ফিরে যেতে হবে ফিরে গেলে সেখানে আমি কি পাবো এই জিনিসগুলি আপনার কি পুরস্কার রয়েছে আর কি আপনার জন্য কি তিরস্কার রয়েছে সেখানে গেলে কি শাস্তি আপনাকে পেতে হবে যদি আল্লাহর কথা না শুনে যান সেগুলি জানা কিন্তু ফরজে আইন প্রত্যেকটি মানুষকে জানতে হবে না জানলে সে গুণাগার হবে তোর মধ্যে মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ তালা লাইকাল্লিফুল্লাহ নফসান ইল্লা উসাহা সাধ্যের বাইরে আল্লাহ তালা কাউকে কষ্ট দেন না সেই জন্য আল্লাহ তালা কিছু লোককে দিয়ে কিছু লোককে জানানোই যথেষ্ট মনে করেছেন কিন্তু কিছু মানুষ অবশ্যই থাকতে হবে যারা আকিদার বিষয়ে অত্যন্ত বেশি জ্ঞানী হবেন শরীয়তের বিষয়ে জ্ঞানী হবেন এবং ফেকের বিষয়ে জ্ঞানী হবেন তারা অন্যদেরকে সময় অনুপাতে তা জানাবেন এটা আল্লাহ তালার সিলসিলা জারি আছে তিনি সেভাবে করেছেন তিনি যুগে যুগে এভাবেই কিছু মানুষ ছিল জ্ঞানী কিছু মানুষ ছিল মূর্খ জ্ঞানীরা সবসময় মূর্খদেরকে আলো পথ দেখিয়েছেন আল্লাহর পথ দেখিয়েছেন দিনের পথ দেখিয়েছেন আখেরাতের পথ দেখিয়েছেন হালাল হারামের পথ দেখিয়েছেন সৎ কাজের আদেশ অসৎ কাজ অসৎ কাজে নিষেধ করেছেন এবং আল্লাহর পথে হ্যাকমতের সাথে বিলমাউজাতির হাসানা আল্লাহর সাথে হ্যাক প্রজ্ঞার সাথে আল্লাহর পথে তারা দাওয়াত দিয়েছেন এবং উত্তম নসিহতের মাধ্যমে দাওয়াত দিয়েছেন এবং উত্তম তর্কের মাধ্যমে যে তর্কের মধ্যে ঝগড়া নেই এরকম তর্ক দিয়ে তর্কের মাধ্যমে দাওয়াত দেওয়ার পথ দেখিয়ে কিছু কিছু লোককে আল্লাহ তালা পাঠিয়েছেন এদের মাধ্যমে আল্লাহ তালা ওই লোকদেরকে হেদায়ত দিয়েছেন যারা এই পথের ওই পথের পথের আলো পায়নি বা এই পথে চলতে পারেনি তাদের যোগ্যতার অভাব ছিল তাদেরকে আল্লাহ তালা পথ দেখিয়েছেন তাহলে বোঝা গেল কিছু মানুষের উপর আকিদার জিনিস আকিদার জিনিস বেশি করে জানা বিস্তারিত জানা ফরজে আইন তারা হচ্ছে আলেম সমাজ আকিদার প্রত্যেকটি বিষয় তাদের জানা থাকতে হবে আর কিছু মানুষের জন্য তাদের মৌলিক কিছু অংশ জানা আকিদার মৌলিক জিনিসগুলো জানা ফরজে আইন আর অতিরিক্ত জানাটা ফরজে কেফায়া অর্থাৎ তাদের না জানলেও অন্যদের তা পরিপূর্ণভাবে জানতে হবে আমাদের এই জিনিসগুলো আমরা যদি কোনো বুঝতে পারি ভালো করে যে কোরআন এবং সুন্নার বাইরে আমরা অন্য কোথাও আমরা আর কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ নেই তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ তালা কেন যোগে যোগে কোনো মানুষকে মহাদ্দেশ বানিয়েছেন কাউকে মুফতি বানিয়েছেন কাউকে আলেম বানিয়েছেন কাউকে জাহেলও বানিয়েছেন আবার কাউকে মূর্খ বানিয়েছেন বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মানুষ বানিয়েছেন কারণ সেখানে দুই ধরনের মানুষই থাকবে আল্লাহর ইচ্ছা যে মানুষ সব মানুষের সমান তালের হবে না সবাইরই সমান যোগ্যতা থাকবে না কিন্তু তারপরেও আকিদার ব্যাপারে আকিদার ব্যাপারে কোনো ক্রমেই মানে অজ্ঞ একেবারে অজ্ঞ থাকার কোনো সুযোগ নেই একেবারে অজ্ঞ থাকার কোনো মানুষের কোনো সুযোগ নেই বিস্তারিত জানবে কিছু মানুষ কিন্তু মৌলিকভাবে কিছু মানুষের আকিদার মূল দর্শগুলি জানা থাকতে হবে নাহলে দুনিয়া পদভ্রষ্ট হবে আকিদাতে হতবাগা হবে আল্লাহ তালা কোরআনে কারিমে এই জন্য উল্লেখ করেছেন দেখেন যখন আমাদের আদি আমাদের পিতা আদি পিতা আদম আলাহিসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে দেন আদম আলাহিসাল্লাম যখন নিষিদ্ধ গাছ থেকে খাওয়ার পরে আল্লাহ তালার অসন্তুষ্ট অসন্তোষ অর্জন করেন তখন তাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়ে দেন দুনিয়াতে পাঠানোর পরে তিনি যখন তবা ইস্তেক আল্লাহ তাকে ক্ষমা করেন কিন্তু দুনিয়াতে রেখে দেন রেখে দেওয়ার পরে তাকে একটা নিদিক নির্দেশনা দেন আল্লাহ তালা তখন বলেন যে ফাইম্মা হুদান ফামান তাবিয়া হুদায়া ফালাইয়াদুল্লাশকা তারপর তোমাদের কাছে আমার হেদায়ত আসবে দুনিয়াতে যে ব্যক্তি আমার এই হেদায়ত অনুসরণ করবে সে কখনো পদভ্রষ্ট হবে না এবং কখনো হতবাগা হবে না ওমান আরাদান দিক্রি আর যে ব্যক্তি আমার এই জিকির অর্থাৎ এই হেদায়ত অর্থাৎ এই নূর অর্থাৎ এই আলো এ শিফা এগুলি থেকে এরাত করবে মুখ ফিরিয়ে নেবে মুখ ফিরিয়ে নেবে ওমান আর জান দিক্রি বা ইন্নালাহু সাতন দঙ্কা তার জন্য থাকবে সংকীর্ণ জীবন সংকীর্ণ জীবন তার জন্য রয়েছে সংকীর্ণ জীবনে তাফসির করেছে আলমরা বিভিন্নভাবে কোন কোন আলম বলেছেন দুনিয়ার জীবনেই তার জন্য আসলে সংকীর্ণ কারণ সে তো আল্লাহকে চিনেনি যে উদ্দেশ্য তাকে প্রেরণ করে সেটা চিনেনি সুতরাং তার হাইওয়ানের মতো জীবনযাপন হচ্ছে যেমন আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন ওলেদিনা কাফারু না কামা কুলুল আনাম ওয়ান্নার মাসুয়াল্লাহম আর যারা কাফের তারা তো খায় যেভাবে চতুষ্প জন্তু খায় আর তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম সুতরাং তার জন্য দুনিয়ার জীবনে আসলে কোন রকমের সংকীর্ণ জীবনেই সুন্দর জীবন নয় অন্যরা বলেছেন না উদ্দেশ্য এটা নয় উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার জীবন বলতে বোঝানো হয়েছে মারি শতান দঙ্কা বলতে বোঝানো হয়েছে কবরের সংকীর্ণতা তাকে পেয়ে বসবে কবরে আজাব তার উপর হবে মৃত্যুর সময় তার কষ্ট হবে এগুলো বোঝানো হয়েছে হ্যাঁ, এগুলো দুইটাই হোক অর্থ হচ্ছে এটা যে ব্যক্তি যারা হেদায়ত অনুসরণ করবে না কোরআনের অনুসরণ করবে না হাদিসের অনুসরণ করবে না আল্লাহর দেয়া পথে চলবে না তাদের জন্য রয়েছে মায়ের শতান দঙ্কা সংকীর্ণ জীবন আল্লাহ এরপর বলেছেন ওনা শুরু হু ইয়মাল কিয়ামতে আমা আমি তাকে কিয়ামতের দিনে অন্ধ করে উঠাবো অন্ধ করে জমা করব কিয়ামতের মাঠে কল রব্বিল ইমা হাসার তানি আরমা সেই ব্যক্তি বলবে হে রব আমাকে কেন অন্ধ করে উঠালেন অকাদ কুন্তু বাসিরান আমি তো চোখে দেখতাম আমি তো চক্ষুষ্মান ছিলাম আমি দুনিয়াতে চোখে দেখতাম আমাকে আপনি অন্ধ করে কেন উঠাচ্ছেন আল্লাহ তালা তখন জবাব দেবেন কলা কাদা আলিকা এভাবেই আতাতকা আয়াতুনা ফেনাসি তাহা আমার আয়াত এসেছিল আমার আল্লাহ আমার দেয়া বাণী এসেছিল আমার হেদায়েত এসেছিল আমার দেয়া শেফা এসেছিল আমার দেয়া নূর এসেছিল ফেনাসি তাহা তুমি সেটাকে ভুলে বসে গিয়েছি ভুলেছিলে সেটাকে তুমি পরিত্যাগ করেছিলে সিয়ান শব্দের দুটি অর্থ আছে একটি হচ্ছে ত্যাগ করা আরেকটি হচ্ছে ভুলে যাওয়া দুটি অর্থই শুদ্ধ সে ব্যক্তি ভুলে গেছিল গ্রহণ করেনি পরিত্যাগ করেছিল ইচ্ছা করে গ্রহণ করেনি দুটেই যারা এই কাজগুলি করে অনেকেই দুনিয়ার বুকে চলে অথচ তারা দিনের কোনো খোঁজ খবর রাখে না দিন বিমুখ তারা চলতে পছন্দ করে এরা এদের এরাই এভাবে হাসরের মাঠে উঠবে অন্ধ হয়ে আল্লাহ তালা এই জন্য বলছেন ওয়াকাদা আজকের দিনে তোমাকে এভাবে ছেড়ে দেওয়া হবে হাসরের মাঠে অন্ধ ছেড়ে দেওয়া হবে তুমি ভালো কোনো কিছু অর্জন করতে পারবে না তারপর তার পরিণাম হবে জাহান্নাম এটা কখনো ভালো পরিণাম নয় এটা কখনো ভালো পরিণাম নয় বরং ভালো পরিণাম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে রাসুলকে অনুসরণ করবে আল্লাহর বাণীকে অনুসরণ করে চলবে জিকিরকে অনুসরণ করবে হেদায়তকে অনুসরণ করবে শেফা গ্রহণ করে নিবে আরোগ্য কোথায় আছে তার মানব জীবনের রোগের সেই ব্যাধির আরোগ্য কোথায় আছে তা দেখে খুঁজে বের করবে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম এই জন্য ইবনে আব্বাস সাদু বলেন তাকাফাল লিমান কারা আল কোরআন আমিলা বিহা ফিহে ইবনে আব্বাস সাদু বলেন তাকাফাল আল্লাহ আল্লাহ জামিন হলেন জামিনদার আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন দুনিয়ার মানুষ কত কিছু গ্যারান্টি চায় আপনি আল্লাহ যেখানে গ্যারান্টি দিচ্ছেন দেখেন সেই গ্যারান্টি আমাদেরকে নেওয়া উচিত আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কি গ্যারান্টি নিজে তিনি গ্যারান্টার যে যে ব্যক্তি কোরআন পড়বে ও আমিলা বিহা বিমা ফিহে কোরআনের মধ্যে যা আছে সেটার উপর আমল করবে আল্লাহ ইয়াদুল্লাফি দুনিয়া দুনিয়ার বুকে সে কখনো পদভ্রষ্ট হবে না দুনিয়ার বুকে কখনো সে পদভ্রষ্ট হবে না শর্ত হচ্ছে সে পড়তে হবে সত্যিকার পড়া শুধু পড়া নয় আমলও করতে হবে আল্লাহ তালা বলছে যা তা শুনতে হবে নিজের বক্র মন নিয়ে সেদিকে আগাবে না কোরআন অনেকেই পড়ে ইচ্ছা করে বক্র তার মাথার ভিতরে বাঁকা একটি জিনিস আছে সেটাকে পরিচালনা করার জন্য কোরআন তেলাবাদ করছে এরা কোনোদিন সঠিক পথে যেতে পারবে না কোরআন পড়তে হলে অবশ্যই আল্লাহ কি বলছে সেটা আমল করার জন্য মানার জন্য এই মন নিয়ে খোলা মন নিয়ে কোরআন পড়তে হবে নিজের আগে থেকে নির্ধারণ করা কোনো একটি বিষয় আছে আপনার সেটা খুঁজে বেড়াবেন কোরআনে তাহলে সেটাও আপনি পাবেন আপনার মন মতো করে কিন্তু সেটা হেদায়তের আধার নয় সেখান থেকে আপনি হেদায়ত পাবেন না তো অবশ্যই আপনাকে ইবনে আব্বাস যেটা বলেছেন যে আল্লাহ গ্যারান্টার হচ্ছেন যে ব্যক্তি কোরআন পড়বে এবং সেটা অনুসারে আমল করবে দুনিয়ার বুকে কখনো সে পদভ্রষ্ট হবে না এবং কখনো আখেরাতে সে হতবাগা হবে না ওলা ইস ইয়সকাফিল আখরা সে কখনো হতবাগা হবে না তারপর তিনি এই আয়াতগুলো তেলাবাত করলেন সুরা তহার একশো তেইশ থেকে একশো ছাব্বিশ নম্বর আয়াত তিনি তেলাবাত করলেন যে হুদান ফামান তাবিরা হুদায়া ফালা ইয়াদুল্লু আলা ইয়সকা ওমান আরাদান দিক্রি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى যুগে যুগে এই বাণী আল্লাহর বাণী হেদায়ত দিয়েছে মানুষকে যুগে যুগে রাসুলরাই হেদায়তের পথ দেখিয়েছে যুগে যুগে কোরআন বা তাদের সময় যে নাজিল কিত কিতাবে তা মানুষকে হেদায়ত দেখিয়েছে হেদায়তের পথ দেখিয়েছে আজও তা মানুষকে হেদায়তের পথ দেখাবে রসুল্লাহ সাল্লা ইসলামের মৃত্যুর পরে সাহাবা কেরাম এসেছিলেন তাহবে ইন্ডিয়া ছিলেন পরবর্তী এসেছেন ইমামগঞ্জ ছিলেন এরপরে পরবর্তী এই যে সিলসিলা চলে আসছে মানুষের পর পর মানুষ আস পরম বংশ পরম্পরা মানুষ আসছে সবার জন্যই এই কোরআন হচ্ছে হেদায়ত এবং এই রসুলের বাণী হচ্ছে হেদায়ত রসুলের সিরত হচ্ছে হেদায়ত এই কোরআনে করিম অনুসরণ করে খোলাফায় রাশেদিন হেদায়তের উপর ছিলেন এই কোরআনে করিম এবং রসুলের সুন্না অনুসরণ করে সাহবাই কেরাম হেদায়তের উপর ছিলেন তাহবিনরা হেদায়তের উপর ছিলেন এবং তারা সহি আকিদার ধারক ও বাহক ছিলেন রসুল্লাহ সাল্লাহামের সময়ে সাহাবিগণ কখনো আকিদার ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেছেন দ্বিমত হয়েছে তাদের মধ্যে তাদের মধ্যে কোন রকমের ঝগড়া ফাসাদ হয়েছে আমরা কখনো ইতিহাসে তা দেখতে পাই না সবগুলি কাজ ছিল তাদের দুনিয়ার বিষয়ে তাদের মধ্যে কিছু কিছু মলমান্য হয়তো কারো হয়েছিল কিন্তু করম মতান্তর হয়েছে অনেকের কিন্তু মনন্তর হয়নি তাদের মধ্যে মতান্তর হয়েছে মতে মতে একতলাফ হয়েছে মতভেদ হয়েছে কিন্তু মনের মধ্যে তাদের কোনো কিছু ছিল না একে অপরের পিছনে সলাত আদায় করেছেন একে অপরকে বিশ্বাস করেছেন একে অপরের সাথে যুদ্ধ করেছেন জিহাদ করেছেন একে অপরকে ভালোবাসতেন একে অপরের সাথে সম্পর্ক তৈরি করেছেন যদিও তাদের মধ্যে ফেক্ষি বিভিন্ন বিষয়ে মতভেদ ছিল কখনো ফেক্ষি বিষয়ে ঐক্যমত ছিল না উম্মতে মুসলিমের মধ্যে কিন্তু আকিদার বিষয়ে সবসময় ঐক্যমত ছিল কোনো বিষয়ে আকিদার মৌলিক বিষয়ে কখনো কোনো সাহাবির কোনো দ্বিমত ছিল কেউ কোনোদিন দেখাতে পারবে না বোঝা গেল যে অবস্থায় বিরাজ করছিল যারা কোরআন এবং সুন্নাকে অনুসরণ করে চলে কখনো তাদের মধ্যে দ্বিমত হইতে পারে না তারা ধীরে ধীরে একমত চলে আসবে এবং তারা এই পথে যখন চলবে তাদের মানহাজগত এক ঐক্য আসবে তারা সঠিক পথে চলতে পারবে তারা বুঝতে পারবে তারা সঠিক পথে আছে কারণ তাদের ফিরে যাওয়ার স্থান আছে তারা কোনো ব্যক্তি বিশেষের মাথার মগজকে অনুসরণ করে না তারা অনুসরণ করে আল্লাহর দেয়া বাণী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দেয়া পথকে তার তাদের আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আসা বাণীকে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের পক্ষ থেকে আসা হাদিসকে তার সুন্নতকে তার সিরতকে রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদি হাদিউল নবী সাল্লাহ আদর্শকে তারা অনুসরণ করে চলে সুতরাং তারা ফিরে যাওয়ার একটা পথ আছে যখনই মতভেদ হবে কোরআন করিমের সে পথে চলে আসবে যেখানে কোরআন করিম বলেছেন যে তোমাদের মধ্যে যখন ফাইন তানা জাহ ফি সেই ইন ফারুদ্দুল রাসুল কোনো বিষয়ে তোমাদের মতভেদ হলে আল্লাহ এবং তারা সুদিকে ফিরে আসবে অর্থাৎ কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসবে এই পথে তারা চলার কারণে কখনো তাদের মধ্যে মতভেদ হয়নি কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে মতভেদ হবে এরকম সম্ভাবনা সাহাবায় কেরাম সম্ভবত অনুসরণ করেছেন কেন তারা বুঝতে পেরেছেন কারণ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কিছু কিছু সাবধান বাণী ছিল যে ভবিষ্যতে এমন কিছু ঘটে থাকবে সেই ব্যাপারে রসুল্লাহ আমাদেরকে সেই ব্যাপারেও রসুল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন ইনশাল্লাহ আমরা পরবর্তী আলোচনায় সে বিষয়ে আমরা আরও বেশ বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ও আখরদাওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু